এখানে একটা সিদ্ধান্ত আমি বলে রাখি যেটা না বললে আপনারা ভবিষ্যতে ভুল পথে চলে যাবেন সেটা হচ্ছে শঙ্কর ভগবানকে যখন শুদ্ধ স্বরূপে অনুভব করতে পারবেন আপনার শুদ্ধ স্বরূপ হলে তাহলে শঙ্কর ভগবানের স্বরূপকে অনুভব করবেন শিব তত্ত্ব আরও প্রচণ্ড গম্ভীর তত্ত্ব এটা অনুভব করা খুবই মুশকিল তথাপি আমি অল্পের মতো বলি আমি তত্ত্ব ব্যাখ্যা করব না শিব তত্ত্ব একদিকে বিরাট তার ক্ষমতা ব্রহ্মা পর্যন্ত তাকে ভয় পান সবাই চরাচর বিশ্ব তাকে অত্যন্ত সমীহ করে চলে আবার একদিকে শিবতত্ত্ব বিচার করলে আবার জীবতত্ত্বের মতো দেখা যায় অনেক গভীর ব্যাপার এসব আলোচনা সময় মতো আমি করব যখন শিবতত্ত্বের আলোচনা করব কোনো দিন এখানে আমাদের প্রশ্ন হলো এই যে অভিশাপটা দিল শঙ্করকে ভালোবাসতে শঙ্করের ব্রত তপস্যা করলে পরে আমিও পাষণ্ড হয়ে যাব তাহলে তো আমি আজ এখানে বৈষ্ণব মহলে অনেকের ভুল ধারণা আছে তারপর না না শিবরাত্রি আদি করতে নেই এগুলো করে পাষণ্ড হয়ে যাবে তা নয় শিবরাত্রি আদির কথা হরিভক্তিবিলাসে বলা রয়েছে শুদ্ধ তত্ত্বের চিন্তা করে অনুভব করে কেউ যদি শিবরাত্রি করে চরম মঙ্গল হবে বরঞ্চ শিবরাত্রি না করলেই মঙ্গল অমঙ্গল শিবরাত্রি করতেই হবে উল্লঙ্ঘন করলে অসুবিধে কিন্তু অনেকে ভুল বুঝবেন বুঝতে পারেন এই জন্য অনেক অনেক মঠেতে শিবরাত্রির বিধান দেয় না এমন কি শিবের চরণামিত আদিও তারা গ্রহণ করেন না অপমান করে কিন্তু যদি কেউ এই বুদ্ধি নিয়ে করেন যে সদাশিব তিনি বিষ্ণুতত্ত্ব তাহলে তার চরণামৃত আমরা দেখেছি শিল ভক্তিপূর্ণ প্রণপুরীয় শ্রী মহারাজ পরমাংশ শ্রেষ্ঠ তিনি গ্রহণ করেছেন আমিও গ্রহণ করি এখন আপনারা যদি বলেন আমি পাচণ্ড তাহলে ঠিক আছে পাচণ্ডই ঠিক আছে ভালো অসুবিধা কিছু নেই তাহলে শিবজি মহারাজ আপনি চিন্তা করুন আপনারা বিচার করে দেখুন যে শঙ্কর ভগবানকে ভালোবেসে চৈতন্য মহাপ্রভু বারাণসীতে রোজ বিশ্বনাথের দর্শন করতে যাচ্ছেন লোক ভিড় করে দাঁড়িয়ে রয়েছে তিনি বিশ্বনাথকে দর্শন নিজের ভক্তকে দর্শন করতে যাচ্ছেন যখন তিনি পূর্বাশ্রমে ছিলেন কেউ যদি শিবের ভক্ত আসছে ডুকডুকি বাজাত সঙ্গে সঙ্গে লাভ দিয়ে তার ঘাড়ে উঠে পড়তেন তাকে আদর করতেন তাহলে শঙ্করের যারা ভজন করে তাদের আমি গালাগাল দেবো কি কখনোই দেবো না তবে শঙ্করের তত্ত্বটাকে বাস্তব বোঝাবার চেষ্টা করব। যদি তুমি বুঝেই যান যেটা সদাশিব তত্ত্ব বিষ্ণু তত্ত্ব মহাবিষ্ণু তত্ত্ব মহাবিষ্ণু জগৎকর্তা মায়ায়া শ্রিয়তি অদহ তসাবতার এম অদ্বৈতাচার্য ঈশ্বর তাহলে ভালো আর না বুঝতে পারলে এই গণ্ডগোল যাই হোক এখানে আমি অল্পের উপর বলে দিলাম কেউ যেন ভ্রান্ত ধারণা না পোষণ করেন জগন্নাথের প্রসাদ কি হচ্ছে পুরীতে বিশ্বনাথকে প্রথমেই বিশ্বনাথ গেটে ঢুকে ফার্স্ট বিশ্বনাথকে দিতে হবে গেটে ঢুকে জগন্নাথ মেয়ের প্রথমে বিশ্বনাথ আর কোনো কথা নেই বিশ্বনাথ বসে রয়েছে তাকে উল্লঙ্ঘন করে গেলে তার অবস্থা কাহিনী বিশ্বনাথ বসে রয়েছেন প্রথমেই জগন্নাথ ঢুকবে সঙ্গে সঙ্গে বিশ্বনাথ বিশ্বনাথকে আগের অনুরোধ করো চৈতন্য মহাপ্রু নিজে আচরণের দ্বারা সব দেখিয়েছে পাষণ্ড লোক কিছু বোঝে না হ্যাঁ শাস্ত্র বলেছে বাজারের লোক এইসব ব্যাখ্যা করে সিদ্ধান্ত বলে না তাহলে শঙ্কর ভগবানকে যদি আমরা সদাশিব রূপে অনুভব করি তাহলে তার চরণামিত নিতে আর ব্রত নিতে তো অসুবিধে কিছু নেই আমরা তার পাষণ্ডীগণের মতো সেরম করব না যেটা ভব যেটা যে এই অভিশাপ করেছেন সেটা কাকে শিবকে যিনি কৈলাসে ইচ্ছে করে ওইরকম রূপ ধারণ করবেন জগৎকে বঞ্চনার জন্য অভিশাপের পরে দুটো সিদ্ধা হলো এক হচ্ছে আপনাকে বঞ্চনা করা অসুর ভাব সম্পন্ন যারা তাদের সবাইকে বঞ্চনা করে মোহিত করা নিজের যে পরমাংশ স্বরূপ সেটাকে লুকিয়ে রাখা আমি তো বৈষ্ণব এটা হইনি আমি বৈষ্ণব হইনি আমি সাধারণ ব্যক্তি এবার লুকিয়ে থাকা এখন এখানে সতী মা এই অপরাধের কথা আমি আগেই বলেছিলাম রামের রূপের প্রতি তার একটু রামজি বললেন মা কি কি কল্পনা করে এসছেন সঙ্গে সঙ্গে বুদ্ধি খারাপ বাবা বুঝে ফেলেছে তো ভগবান পরাৎপর ঈশ্বর তার আর কি যাই হোক বুঝে গেছেন কিন্তু শঙ্কর জেনে গেছেন তপস্যা করতে করতে যে আমার আমার গিন্নির বুদ্ধি খারাপ হয়েছে তখন তার শাস্তি পেতে হবে তিনি বুঝতে পারলেন এই দেহ এবার যাবেই কেন শিব মঙ্গলময় শিবকে যিনি আরাধনা করেন একমাত্র পতি তার অন্য ভাবনা আসতে পারে না এটাও একটা লীলা তারপর থেকে আর দেবীকে তিনি বাম দিকে বসিয়ে সম্মান দেন নাই চিরকাল যতদিন এই ঘটনা ঘটেছে ততকাল ওই বাইরেই রয়েছে শিবে কোলে নিয়ে আদরও করেননি কিছু না এই সময় স্বাভাবিকভাবে পত্নী একটু খিটখিটে হয়ে গেছে দেবী মা একটু খিটখিটে সতী বয়সও কম মা আর একদিন বলছেন একদিন শঙ্করকে বলছেন যে এই দেখুন শঙ্করকে বলছেন এই সমস্ত এইরা সব যাচ্ছে যজ্ঞতে আমার পিতা আপনার শ্বশুর যজ্ঞের আয়োজন করেছে সেই যজ্ঞতে সমস্ত দেবর্ষি মহর্ষি সবাই যাচ্ছে দেখুন ওই আকাশে বিমান বিমান মানে বিমান মানে প্লেন তখনকার দিনে প্লেন মন্ত্রতে যেত সমস্ত যাচ্ছে পুষ্প বিমান করে কন্যাগান সব ফুলের মালা পরেছে এখানে খোঁপায় ফুল লাগিয়েছে বলছি দেখুন ওসব যাচ্ছে তো আমিও যাব আপনি চলুন না শঙ্করকে বলছেন শঙ্কর ভগবান বলছেন দেখো যজ্ঞের আয়োজন করেছে আমাকে তো নিমন্ত্রণ করে নাই উপেক্ষা কর তখন দেবী বলছেন আচ্ছা এ তো পিতাই হয় শ্বশুর তো মানে পিতা আর পিতার ঘরে তারপরে গুরুর ঘরে এদের ঘরে যদি না ডাকলেও যাওয়া যায় বন্ধুর কাছে কোন কোন জায়গায় বন্ধুর কাছে নিজের পিতার কাছে গুরুর কাছে না ডাকলেও যাওয়া যায় এ শাস্তে আছে শঙ্কর বললেন হ্যাঁ তুমি স্বাস্থ্যের কথা ঠিকই বলেছ দেবী কিন্তু যেখানে বিদ্বেষ যেখানে ঘোরতর বিদ্বেষ সেখানে মোটেই যাওয়া উচিত হয় না যেখানে ঘোরতর ঘোরতর বিদ্বেষ সেখানে যাওয়া উচিত হয় না গেলে উল্টো ফল হয় না আমি যাব আমি আমি যাব সেখানে শঙ্কর ভগবান যতবার বলছেন যে গেলে ভালো হবে না না আমি যাব ওখানে যাব। সবাই যাচ্ছে আমার বোন ফোন যত বোন আছে আমার জামাই বাবু আছে সবাই যাচ্ছে আমি যাব না বলে চঞ্চল হয়ে গেলেন দেবী এত রেগে গেলেন যে শঙ্কর যে তার কে হয় সেটাও ভুলে গেলেন যে শঙ্করকে ছাড়া এক মুহূর্ত তিনি স্বপ্নও ভাবতে পারেন না সেই শঙ্করের দিকে এরম ভাবে তাকাচ্ছেন এরকম ভাবে গাঁত কিরমির করে তাকাচ্ছেন আবার গেটের বাইরে যাচ্ছে আবার গেটের ভেতর ঢুকছেন আবার থাকাচ্ছেন আবার গেটের বাইরে যাচ্ছে যাচ্ছে আর ঢুকছে রাগে একেবারে গড়গড় করছে শঙ্কর চুপচাপ রয়েছে যা করছিস কর শেষে কি হলো শেষে কি হলো শঙ্কর ভগবান দেখলেন কাউর কথা না মেনে আমার কথা উপেক্ষা করে শঙ্কর একটাই কথা বললেন যদি আমার কথা উপেক্ষা করে তুমি সেখানে যাও তাহলে তোমার সেখানে মঙ্গল হবে না যদি তুমি সেখানে আমার কথা উপেক্ষা করে যাও সেখানে মঙ্গল হবে না এইটুকু কথা বলে চুপ হয়ে গেলেন বেশি কথা কাজ নেই দেবী এখন রেগে গেছে শেষে দেখলেন আর কোনো কথাই শুনল না সোজা রাগ করে একেবারে বেরিয়ে চলে গেল বেরিয়ে গিয়ে একেবারে হনন করে চলতে আরম্ভ করলেন শঙ্কর ভগবান ইশারা করলেন নন্দিয়াকে নন্দিয়া তোর মা খেপে গেছে শিগগিরি যা সঙ্গে যা নন্দিয়া ইশারা করার আগে যায় না রইল সংসার তোমার চললো দেবী ভবের সংসার দেবী যখন চলে গেলেন শঙ্কর ইশারা করলেন কাকে নন্দিয়াকে নন্দিয়া তোর মা রেগে গেছে শিগগির যা পেছনে সঙ্গে সঙ্গে নন্দিয়া কি করলো সঙ্গে সঙ্গে গেল নন্দিয়া গিয়ে বললো মা দয়া করে আমার পেটে পিঠে বসো বসে পিঠে বসিয়ে নিল বসিয়ে নিয়ে এবার সাজা গোজার যে জিনিসপত্র আয়না সিঁদুর যা যা সাজা গোজার জ্বালা লাগে সব ওই বান্ডিলটা নিয়ে নিয়েছেন মায়ের লাগবে নিয়ে এবার সব চললেন দেবী এবার গিয়ে কোথায় গেলেন সোজা গিয়ে সে যজ্ঞশালায় গিয়ে উপস্থিত হলেন দক্ষের যজ্ঞশালায় গিয়ে উপস্থিত হলেন যজ্ঞশালায় গিয়ে দেখছেন সমস্ত আমার যত আত্মীয় পরিজন সব কিছু এসে গেছে সবাই এসছে আর যজ্ঞশালায় দেখছেন সমস্ত দেবতাদের যে ভাগ যজ্ঞের ভাগ সব যজ্ঞের ভাগ নির্ণয় করা আছে একমাত্র শঙ্কর তার রুদ্র যজ্ঞের শেষ ভাগ উনি পান যজ্ঞের শেষ ভাগ ওনাকে দিতে হবে কিন্তু ওনার কোনো যজ্ঞের ভাগ নেই দেবী মনে মনে দুঃখ পেলেন কি আমার স্বামীর কোনো যজ্ঞের ভাগ নেই যে চরাচর বিশ্বকে যে ধরে রেখেছেন আদর করছেন ভালোবাসেন তার কোনো যজ্ঞের ভাগ নেই রেগে আগুন হয়ে গেলেন প্রথমেই রেগে গেলেন একে তো ওখান থেকে রেগে এসছেন তারপর এখানে এইসব থেকে আরও ডবল রাগ হয়ে গেল দিয়ে এবার দেখছেন তাও ওর বাবা অনেকে বলছে আপনার ছোট মেয়ে এসে গেছে ছোট কন্যা কে কাকে বলছে দক্ষ ব্যস্ত রয়েছে দক্ষর মুখ তোলেও তাকাচ্ছে না এরম মাথা নিজে অন্যদিকে তাকিয়ে রয়েছে নিজে যে বাবা আমাকে ভালোবাসে সে একটু মুখ তুলেও তাকাচ্ছে না আমার দিকে এতদিন পর দেখা হয়েছে আরও রাগ হয়ে গেল তার রাগ বাড়ছে খালি তারপরে ভেতরে গেল যেতে যেতে যত লোক আছে যত লোকের সঙ্গে দেখা হয়েছে কেউ কথা বলছে না বলি কেন এই কী ব্যাপার যত নিমন্ত্রিত হয়ে যত লোক এসছে দেবতা আদি ঋষি কেউ কথা বলছে না ওনার সঙ্গে ও যেন মনে হচ্ছে আমি অপমানিত ঢুকেই যাচ্ছে সবাই আমায় দেখিয়ে মুখ নিচু করে ফেলছে ওর সঙ্গে কেউ কথা বলে না ও চিন্তা করলেন নেকি ব্যাপার হলো তারপরে ভেতরে গেলেন ভেতরে গিয়ে দেখেন জামাইবাবু তারপর সেখানে আমার বোনেরা সব আছে সব বিবাহ তারা সব এসছে তখন বোনেরা বোনের খবর তো নেবেই সেখানে তো কোনো বোনেরা বোনের খবর নিল সেখানে আলিঙ্গন আদি সব ভালোবাসা হলো মা কন্যাকে জড়িয়ে ধরে আদর করলে মায়ের মন যাই হোক আদর করলেন আদর করে তাকে বসালেন বিভিন্ন জিজ্ঞাসা করলেন কিন্তু আর কেউ করলেন এ কথা দেখে দেবীর অত্যন্ত রাগ হলো দেবী কি করলেন দেবী সেখানে গেলেন যজ্ঞস্থলে গিয়ে বললেন তার আগে ভগবানের এই কথাটা বলা ভালো এটা ব্যাখ্যা করলে ভালো হতো কিন্তু সময় বা কই শঙ্কর ভগবান বলেছিলেন কাকে দেবীকে কি বলেছিলেন বিদ্যা তপ বিত্ত বপুর বয় কুলই শতাম গুণই ষড়ভি রসোত্তম ইতরই স্মৃতৌ হতায়াম ভৃতমান দুর্দশাহ স্তব্ধান অপশ্যন্ত হি ধাম ভূয়সাম শঙ্করে অত্যন্ত মূল্যবান কথা দেবীকে বলেছেন দেখো বিদ্যা তপ বৃত্ত বৃত্ত মানে সম্পত্তি বিদ্যা তপ বৃত্ত বপু এই সুন্দর দেহ আর ভালো বংশ সাধু ব্যক্তিদের এটা গুণ হয়ে দাঁড়ায় শতাঙ্গুণেই যারা সাধু তাদের পক্ষে এটা গুণে এটা ভূষণ যারা দৈত্য দানব যারা জড় সংসারে পড়ে রয়েছে তাদের এইসব গুণাবলী এলে তাদের অহংকার বেড়ে যায় অহংকারে তারা ফুলে যায় শতাঙ্গুণই সাধুগণের এটা ভূষণ হয় আর অহংকারী ব্যক্তি যারা তাতে সরভীর অসত্যম ইতরই যারা ইত ইতর ভাবনা নিয়ে পড়ে রয়েছে তাদের পক্ষে এরা এরা এলে আরও অভিমান বেড়ে যাবে আরও নোংরা পরে তারা চলে যাবে আরও বাজে পথে চলে যাবে আর তারা এমন বেপথে যাবে এত অভিমানী হয়ে যাবে তারা সামনে যদি পরমাংশ গুরু বৈষ্ণব থাকে তাদেরও অপমান করবে করবেই করবে তার অভিমান এমন চেগেছে সে অপমান করবেই করবে আর কিছু করার নেই এইভাবে দেবী দেবীকে বোঝালেও দেবী যখন চলে গেলেন তখন দেবী অরুদ্র ভাগম তমাবেক্ষ চাধরম পিতা চ দেবে কৃত হেলনম ভমৌ অনাদৃত্তা যজ্ঞ সদসী অধীশ্বরী চুকোপ লোক নিব দক্ষ বলছেন ধক্ষতি রুষা যেন মনে হলো জগৎটা এবার দিবি দৃষ্টির দৃষ্টি দিয়ে পুড়িয়ে দিতে চাইছেন অনাদৃতা কেউ তাকে সম্মান করছে না ভালোবাসছে না এই দেখে এবার কি করলেন বললেন ঠিক আছে এই যে আমার শরীরটা দেখে আমার স্বামী আদর করে বলে হে দাক্ষায়ণী হে প্রিয়ে আমি এই শরীরটাকে রাখবো না তোমার সম্বন্ধে যে শরীর আমাকে মজা করে কখনো কখনো স্বামী ডাকে হে দাক্ষায়ণী হে প্রিয়ে আমি এই কথাটাই রাখবো না তোমার থেকে শরীর পেয়েছি শরীর ছেড়ে দেবো বলে কি করলেন সঙ্গে সঙ্গে এক জায়গা আসনে বসে বললেন কুশাসনে বসে ঘোমটাটাকে এরম টানলেন তাহলে এরম যোগে বসে পড়লেন যোগের দ্বারা কি করলেন শঙ্করকে চিন্তা করছে না সমস্ত অগ্নিগুলোকে শরীরের ভেতর যে আমাদের অগ্নি সারা শরীরে এটাকে গুটিয়ে নিয়ে এখান থেকে এখানে যজ্ঞাগ্নিকে উঠতে উঠতে উঠতে উঠতে এইখান দিয়ে এইখান দিয়ে বার করে দিলেন ব্যাস ব্রহ্মরত্ন দিয়ে অগ্নি প্রজ্বলিত হলো সারা জগৎ হাহাকার করে উঠলে কি হাহাকার করে উঠলে লোকে এই কি দক্ষ এ কি করলো নিজের এক এত আদরের কন্যা আছে সামনে মরে গেল হায় হায় হায় এইভাবে জ্বলে পুরে ছাই হয়ে গেলেন মানে পুড়ে যাচ্ছেন দেবী আর সবাই দেখছেন তা পড়বার আগে একটা কথা বলেছিলেন দেবী শঙ্করকে যে কথাগুলো সেখানে বলেছিলেন যে দোষাণ পরেশাম হি গুণেশু সাধব গৃহন্তি কেচিত ন ভবাদৃশাদিয় গুণাংশ ফলগুণ বহুলি করিষ্ণব মহাত্মাস্তেশু অবিদ্যৎ ভবানঘম বলছেন জগতে তিন রকমের দর্শন আছে এক হলো কি কেউ কেউ দোষ হলে দোষটাকে দোষ বলে এক দোষ হয়েছে গো এটা দোষ হলে দোষটাকে দোষ বলে গুণ হলে গুণকে গুণ বলে আরেক প্রকার পরমাংশ আছেন তারা কি করেন দোষের মধ্যেও গুণটাকেই দেখেন কিন্তু যেসব পরমাংশ গুরু বৈষ্ণব শিক্ষাদান করতে বসেছেন তাদেরকে অ্যানালিটিক্যালি বলতে হয় মনে হয় যেন উনি দোষ দর্শন করছেন আসলে করেন না এগুলো না করলে জগতের লোক শিখবে না এই জন্য বলতে হয় সেই জন্য বলছেন দোষটাকে দোষ বলা গুণটাকে গুণ বলা এ এক ধরনের বিচার জগতে আর এক ধরনের বিচার আছে যে দোষ করেছে তথাপি দোষটাকে দেখেন না গুণ দেখেন গুণটাকে দেখেন আর এক ধরনের বিচার আছে গুণে ভর্তি গুণে একেবারে ভর্তি তার মধ্যে দোষ আরোপ করছেন এর বলছেন দোষান পরেশাম হি গুণেই ও গৃহন্তী কেচিত ন ভবাদিশা দ্বিজ ভবাদিশা দিজ গুণাংশ ফলগুণ করি বহুলি করিষ্ণব মহাত্মাস মহাত্মাস্তেষু অবেদ্যত ভিবা ভবানগম কেউ কেউ আছে অল্প গুণ কারোর মধ্যে আছে এটাকে বাড়িয়ে একেবারে বললে বাহ খুব ভালো এর এইভাবে এইভাবে তার গুণাবলীকে পরিস্ফুটিত করেন আর কেউ কেউ আছে গুণের আকর শুধু শুধু দোষ দেবেন যেমন ঈশ্বর যেমন আমরা দেখলাম যে চৈতন্য মহাপ্রভুর ওই যে যাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই যে কি পুরী ছিল তিনি এবার দোষ দেখছেন চৈতন্য মহাপ্রভুকে বলছেন তিনি বলছেন রামচন্দ্রপুরী এই ঘরের মধ্যে এই সন্ন্যাসী মিষ্টি খায় তার পিঁপড়েকে কোথা থেকে এলো চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান সে ওনাকে গুরু বুদ্ধিতে দণ্ডবোধ করেন কারণ উনি ভগবান এ আমার গুরুদেবের গুরু ভাই সম্মান করতে হয় এই জন্য সম্মান করেন আর ও ঘরের মধ্যে গম্ভীরাতে এসে গালাগাল দেবেন কি সন্ন্যাসী হয়েছে হ্যাঁ এত লোভ এখানে নিশ্চয়ই মিষ্টি খায় তাহলে এত পিঁপড়ে এলো থেকে চৈতন্য মাপু মাথা নিচু করে থাকে তাহলে অনন্ত গুণের আকর শ্রী চৈতন্য চন্দ্র তার মধ্যেও দোষ দর্শন করে এত খায় এ কি এত খায় এইরকমভাবে তাহলে উদাহরণটা পরিষ্কার হয়ে গেল রামচন্দ্রপুরী সাক্ষাৎ ভগবানের মতো দোষ দেখছে ভক্তদের মধ্যে দেখ কত তোমার ধন আছে এত খাও তুমি এত খাও কেন নিজেই খেতে দিল নিজেই খেতে দিছে আর একটু খাও আর একটু খাও খাই জোর জোরকে খাও খাওয়া শেষ হয়ে গেলে বলছি এত খাও তুমি আর দেওয়ার সময় তুমি দিলে জোর করে দিলে আর একটু খাও এই পরমাণুটা একটু নাও এটা নাও জোর করে খাওয়াল পুরীর স্বভাব এই জোর করে করে যেচে যে খাওয়াবে খালি বুঝে কত তোমার ধন আছে তুমি সন্ন্যাসী শুনেছি এত খাও এ কি বলে নিন্দা করবে সেই হচ্ছে চৈতন্যচন্দ্র তাকেও নিন্দা করছে সেই জন্য দেবী বলছেন যে কেউ কেউ ব্যক্তি আছে অল্প গুণকে মহাপুরুষগণ বহু করে দেখেন আর আপনি সর্বমঙ্গলের যে আকর শঙ্কর শিব তার মধ্যে এত দোষ দর্শন করি আপনি ছাড়া আর কে দর্শন করবে যাক বলছেন যদ্যাক্ষরম নাম গিরে রীতম নৃণাম সকৃত প্রসংয়াদ অগমাসুহন্তি তৎ পবিত্র কীর্তিম তমলঙ্গ শাসনম ভবানহ দৃষ্টি শিবম শিবেতরা একমাত্র আমনি দেখলাম এই শিবের সঙ্গে বিদ্বেষ করছেন বাকি যে শিব এই দুই অক্ষর নাম উচ্চারণ করলে মঙ্গলের আকর হয়ে দাঁড়ায় আর তাকে আপনি এইসব অমঙ্গল যাক এক কথা আমি জগৎকে শিক্ষা দিয়ে যাই সেটা কি যখনই দেখবে কোনো মহাপুরুষের নিন্দা হচ্ছে কান খুলে শুনে রাখো যখনই কোনো জায়গায় কোনো মহাপুরুষের নিন্দা হচ্ছে গুরু বৈষ্ণবের নিন্দা হচ্ছে সেই সময় কি করতে হবে দেবী বলছেন সেখানে কানটাকে জোরে বন্ধ করে সেখান থেকে চলে যাবে আর যদি ক্ষমতা থাকে সেই ব্যক্তিকে বিচার করবে আর যদি যদি পারো তার তার জিহ্বাটাকে ছেদন করে কেন এই মহাপুরুষের নিন্দা করলি তুই জিহ্বা ছেদন মানে আমি বলছি না ছুরি নিয়ে যাওয়ার জীবটাকে কাটো হ্যাঁ তো গন্ডগোল লেগে যাবে চারিদিকে তার মানে হলো তার জিহ্বা স্তম্ভন করে আর কোনো কথা বলতে পারবে না সে কর্ণ পেধায় নরয়াত যদকল্প ঈশে ধর্মা বিতর্যস শ্রীণীভীর নিভীরস্য মানে ছিন্দাত প্রসদ্য রসতি মসতাদ প্রভুশ্চেত জিহ্বাম অসুনাপি তত বিসৃজ্যেত সধর্ম মহাপুরুষ আমার গুরুবর্গের নিন্দা হলে হয় তুমি যদি দুর্বল হও সেখান থেকে কান ঢাকা দিয়ে সেখানে চলে যাও সে নিন্দা যেন তোমার কানে না আসে নারে তার জীব আচ্ছেদন করতে সমর্থ করো আর নালে নিজের দেহটাকেই ছেড়ে দাও যে দেহতে আমি শিবের নিন্দা শুনেছি সেই দেহ আমি রাখবো না বলে কি করলেন তিনি বসে পড়লেন এবং আস্তে আস্তে যোগাগ্নি শান্ত হয়ে গেলেন এবং মন্ত্র জপ করতে করতে যজ্ঞাগ্নিকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে কি করলেন নিজের শরীরকে জ্বালিয়ে দিলেন হাহাকার মেচে গেল চারিদিকে সঙ্গে সঙ্গে কি হলো এখান থেকে খবর চলে গেল শঙ্কর ভগবানের শঙ্কর ভগবান সেখানে রয়েছেন হিমালয় শঙ্কর ভগবানের কাছে খবর চলে গেল দেবীর শরীর জ্বলে গেছে শঙ্কর একেবারে শুনে একবারে অট্ট আহা হা করে হাসতে আরম্ভ করলেন তিনি জানেন ঘটনা কি ঘটবে ওর অট্ট অট্ট হাসছেন আর পাহাড় পর্বত যেন কাঁপছে কেঁপে কি করলেন এরম জটা থেকে এরম ছিঁড়ে এরম ফেললেন মাটিতে সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা বিরাট একটা দৈত্যের মতো বেরোলো সেটা হুম কি হলো অট্ট হাসতে হাসতে এবার বেরোলেন সেখান থেকে এরা বেরোলো বীরভদ্র নামে সেই এক বিরাট শক্তি ভগবান সঞ্চারিত করলেন জটা এরকম সব উলঙ্গ হয়ে গেছেন তিনি এরকমভাবে আর সে রূপ দেখলে পরে লোকে ভয় পাবে যে যে কদিন আগে দেখিয়ে দিল কেদারনাথে সমস্ত একবারে ছাই চেপা করে দিল ভগবানের অট্টহা যা ব্যবিচার করবি ধামেতে আমার ধামেতে সব এক বিটমাট করে সব মুছে দিয়ে গেল একে বলে শঙ্কর এর নাম হলো শঙ্কর পোকার মতো মানুষগুলোকে শেষ করে যা উহ জঞ্জাল সব কোথায় সব এসছে এখানে এবার কি হলো রেগে গেলেন বীরভদ্র এবার এলেন বীরভদ্র প্রভু আদেশ করুন যাও দক্ষ যজ্ঞ যজ্ঞ স্থানে সব নন্দিয়া নন্দী ভিরিঙ্গি সব ছুটলো সব চলো ফুল ট্রুপস ভূত পেট সব নাচতে নাচতে সব চললো গিয়ে কোথায় গেল দক্ষ যেখানে যজ্ঞ দক্ষ যজ্ঞতে আসার আগে থেকে সেখানে সব ভৃগু আদি ঋষি যজ্ঞ করতে বলছে তাহলে কী হলো কোনো ঝড় ঝঞ্ঝা নাই কিছু নাই কালো হয়ে গেছে চারিদিকে এখানে কালো দেখতে পশ্চিম দিকে ব্যাপারটা কি তা তো বুঝতে পারছি না কিছুক্ষণ পরে দেখে ঝড়ের বেগে সব এসছে উল্কার মতো এসে ভাং চুর যজ্ঞস্থান একেবারে লুট পাট কেউ যজ্ঞের মেখালা ভাঙছে কেউ মুতে দিচ্ছে ভূতেরা তো কি করবে ভূতরা যজ্ঞের উপর দাঁড়িয়ে মুচ্ছে পায়খানা করে দিচ্ছে দৌড়াদৌড়ি করছে হাড় রক্ত মাংস ছুটছে আর এই যা ঋষিগুলো আছে তাদেরকে পেটাচ্ছে দুমদাক্কা ধরছে আর মারছে তখন ভিগু কি করলেন ভিগুলে তো মহা মুশকিল তখন কি করলেন যজ্ঞেতে আহত যেই দেখলেন এরকম ডেঞ্জারাস অবস্থা ভয়ঙ্কর অবস্থা তখন যজ্ঞের মধ্যে আহতি দিয়ে দিলেন মন্ত্র বলে সেখানে রিভু নামক দেবতাগণ আবির্ভাব বলেন মানে সৈন্যবাহিনী যেসব সৈন্যবাহিনী এদের সঙ্গে লড়াই করবে ঋষিমুনি কি করবে ভিগুর দাঁড়িটাকে ধরে এক টান মেরে ছেড়ে ফেলবে ভগ হ্যাঁ তার একবার অবস্থা কাহিল করে দিল পুষা তার দাঁতগুলো হেসেছিল যখন অপমান করেছিল শঙ্করকে তখন পুষা হি করে হেসেছিল তার দাঁতগুলো ফেলে দিল সব হ্যাঁ সব অন্ধ করে দিল কাউকে এইবার করে দিয়ে যোগ্য ভোগ্য ধ্বংস করে দিয়ে দুম দাম একবার অবস্থা কায় চলে গেলেন সব যজ্ঞ শেষ দেবতারা সব পালিয়ে গেলেন এখন ভয়ঙ্কর অবস্থা কি করা যায় তখন সবাই মিলে চিন্তা করলেন কি করা যায় দক্ষের এই যে যজ্ঞ হলো আর দক্ষের গলাও কেটে দিয়েছে প্রতিজ্ঞায় করেছে দক্ষ ছাগমুন্ড হবে দক্ষর গলা কেটে আগুনে দিয়ে যা মুন্ডটাই পুড়ে গেছে দক্ষ এখন বসে রয়েছে পড়ে রয়েছে অবস্থা শেষে কি হলো তারপরে যখন দেখা গেল তারপরে দৃশ্য হলো আশ্চর্য দৃশ্য শঙ্কর ভগবান সতী চলে গেছেন তিনি একলা দক্ষযোগ্য বিনাশ প্রাপ্ত হয়েছে বিরাট ক্রোধ তার সে তার ক্রোধটাও কী জন্য সেটা তৈরি প্রকাশ করেছেন এবার শান্ত হয়ে হিমালয়ের একটা প্রান্তরে বসে রয়েছেন যেন মনে হচ্ছে সমস্ত ঝঞ্ঝা চলে গেছে শান্ত হয়ে এবার চিন্তা করছেন ভালো করে সেই সময় ব্রহ্মা আদি সমস্ত দেবগণ সব এসছেন এসে অলকাপুরী সেখানে হিমালয়ে সেখানে এসে শঙ্কর ভগবানকে স্তুতি করছেন স্তুতি করে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করলেন দেখুন যা হওয়ার হয়ে গেছে আপনি ক্ষমা করে দিন শঙ্কর ভগবান বললেন আপনারা এসব কি বলছেন আমাকে আমি ক্ষমা করে দেবো আমি কাউ দোষী দর্শন করি না যে ক্রোধ আমাকে দেখাতে হয়েছে যে আমাকে শাস্তি দিতে হয়েছে এটা না হলে হবে না কেন ওরা মর্যাদা লঙ্ঘন বুঝবে না এই জন্য আমাকে এই শাস্তিটা করতে হয়েছে বাকি আমি কাউ দোষ দর্শন করি না বলুন কি করতে হবে বলে দক্ষ তো মরে গেছে যোগ্য তো পূর্ণ হয়নি তা আপনি দয়া করে যজ্ঞের ভাগ অবশ্যই গ্রহণ করুন আর একে পুনর্জীবন দান করুন যোগ্য ক্ষেত্রে যারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তাদেরকে আপনি তাদের অঙ্গ বৈ অঙ্গ বিকলাঙ্গ হয়ে গেছে বিভিন্ন অঙ্গ সে অঙ্গ বিকলাঙ্গ হয়ে গেছে সে অঙ্গগুলোকে এবার ফিরিয়ে দেন আপনি এইভাবে কি করলেন প্রার্থনা করার ফলেতে ধীরে ধীরে কি হলো শঙ্কর ভগবান শান্ত হয়ে তাদের সঙ্গে আবার সেই ব্যবস্থা করলেন যাতে যার যার শঙ্কর ভগবান আশীর্বাদ করে ঠিক আছে কাউ যদি দাঁতগুলো পড়ে দিয়ে থাকে সে পিঠে খাবে সে আর শক্ত জিনিস খেলো না কাউ চোখ নেই সে অন্য চোখে দেখবে ব্যবস্থা অল্টারনেটিভ করে দিলেন এইভাবে ধীরে ধীরে সব ব্যবস্থা করে দিলেন আর যোগ্য স্থান থেকে দক্ষ ছাগমুন্ড পেয়ে গেল ছাগমুন্ড যোজনা করা হলো ছাগমুন্ড পেয়ে উঠে এবং ছাগমুন্ড দেবা স্তুতি করতে আরম্ভ করলেন শঙ্কর ভগবানকে প্রচুর স্তুতি করলেন যে প্রভু আপনি সব আমি না বুঝে এই সব করেছি তার উপযুক্ত যা হওয়ার হয়েছে এইভাবে দক্ষ বিরাট স্তব করতে আরম্ভ করলেন স্তব করার পরেতে শঙ্কর ভগবান সন্তুষ্ট হলেন যাই হোক এইভাবে দক্ষ কি হল সাপগ্রস্ত ছিলেন তারপর এই অবস্থায় এলেন এবার কাল আমি আলোচনা করব এই বিষয়ে আর একটা কথা বলা ভালো সেটা হচ্ছে দক্ষ প্রজাপতি এখন ছাগমুণ্ড পেলেন ভালো পেয়ে শঙ্করকে স্তপ করলেন আমরা কালকে এটা দেখব কিন্তু অন্তরেতে একটা খটকা লেগে রয়েছে খটকা মানে অন্তর থেকে কিন্তু শঙ্করের প্রতি পরিপূর্ণ একবারে ক্ষমা যাচনা আসেনি বোঝা গেল কি বললাম বাইরের দৃষ্টিতে ভয় পেয়ে তিনি ক্ষমা চাইলেন সবই করলেন স্তুতিও করলেন অন্তর থেকে যে একেবারে নির্মল ভাব সেটা হয়নি সেই জন্য সে আবার চাক্ষুষ মন্নন্তরে প্রচেতাস দক্ষরূপে আবার জন্মগ্রহণ করেছিলেন এই ছাগমুণ্ড ফেলে দিয়ে ঠাকুর মানে দেহটাকে ছেড়ে দিল আবার এই দক্ষ জন্মলাভ করেছিল চাক্ষুষ মন্নন্তরে প্রচেতাস প্রচেতস দক্ষ রূপে আবার জন্মগ্রহণ করেছেন কিভাবে তিনি জন্মগ্রহণ করে এ ধরনের লীলা করেছেন সেসব কথা আমরা আলোচনা করব বাঞ্ছা কল্প বসে কৃপা সিন্ধু বেবছ পতিতানং পাবন বৈষ্ণব বৈষ্ণভ্যো নমন